কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ যে পুলিশের হাতে নিরাপত্তা মানুষের জীবন সে পুলিশের হাতে মানুষের হবে কেন মরণ যে পুলিশের হাতে নিরাপত্তা মানুষের জীবন সে পুলিশের হাতে মানুষের হবে কেন মরণ মানুষের অশান্তি কেন থাকবে বারো মাস মানুষের অশান্তি কেন থাকবে বারো মাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কারো কথা কারো বেতা কারো মুখেতে হাসি কারো কষ্ট কারো নষ্ট কারো রায়েতে ফাঁসি কারো কষ্ট কারো নষ্ট কারো মুখেতে হাসি কারো কথা কারো বেতা কারো রায়েতে ফাঁসি এই কি জাহেলিয়া জাহেলিয়াতের ইতিহাস এই কি আইয়ামে জাহেলিয়াতের ইতিহাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ যে দেশের জনপদ সিংহ বাগই মুসলমান সে দেশের শাহবাগেতে দিন বিরোধী সলগান যে দেশের জনপদ সিংহ বাগই মুসলমান সে দেশের শাহবাগেতে দিন বিরোধী সলগান দেশের জন্য এই তো মহাবিপদের আবাস দেশের জন্য এই তো মহাবিপদের আবাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ গণতন্ত্র মানবতার কথা সকলেই বলে গণতন্ত্র চলে গেল পুলিশের পদতলে গণতন্ত্র মানবতার কথা সকলেই বলে গণতন্ত্র চলে গেল পুলিশের পদতলে মানুষের রক্ত নিয়ে কেন উপহাস মানুষের রক্ত নিয়ে কেন উপহাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ কেমন দেশে জন্ম আমার কেমন দেশে বাস যেই দেশেতে দশ মিনিটে শত শত লাশ প্রিয় শ্রোতা এতক্ষণ আপনারা শুনলেন দেশের বাস্তবতার উপর একটি অ্যালবাম কেমন দেশে বাস ক্যাসেটটিতে কথা ও সুর দিয়েছি আমি আলমগীর বিন কবির আমাকে সার্বিক সহযোগিতা করেছেন তরুণ উদীয়মান ইসলামী ছাত্র নেতা নবজাগরণ শিল্পী গোষ্ঠীর সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফ বিন ইয়াকুব আমাকে কোরাস কণ্ঠে সহযোগিতা করেছেন K M Shaker Joynal Abedin Ibrahim Khalil M Rahmatullah H M Masud Karim Mohammad Ismat H M Naimuddin এবং হাফেজ মাহফুজুর রহমান কৃতজ্ঞতা শিকারে হাফেজ ওয়াহিদুল আলম এম মামুন চৌধুরী ক্যাসেটটি প্রযোজনা করেছেন Al Arab enterprise Hathazari Chittagong এই দেশেতে দশ মিনিটে শত হাজার লাশ